রাধে সকল সদ্গুণ গুণ মধুসূদন দাস জয় ख्याति তোমার গড়ে বৈষ্ণবের ধর্মে সদা মতি আহা জিহ কুমার বয়সেতে পরম বৈরাগ্য চিতে গ সদা মনে আরে কতদিন রসি ঘরে অতি অনু রাগ ভরে গোপনে আইলা বৃন্দাবনে বনে আইলা বৃন্দা বনে রাধা গোবিন্দ হেরি নয়নে বহয়ে বাড়ি শ্রী রাধা গোবিন্দ হেরি নয়নে বহয়ে বাড়ি শ্রী রাধা আরে তবে কেশি ঘাটেতে আইলা আ তবে কেশি ঘাটেতে আইলা আহায় বসি যমুনার তীরে মনেতে বিচার করে দীক্ষা মন্ত্র লইবার তরে অরে এক মোহ পুরুষ বড় গঙ্গা মাতা বংশধর তিহ করুণার ভরে দক্ষাক্ষর মন্ত্র বরে তিহ করু আরে মন্ত্রাত্ম সো হিত তারে দিলো গচ্ছিত ভেল মন্ত্র দীক্ষা দিয়া তানে গোসাই হইলা অন্তর ধানে মন্ত্র দীক্ষা চেতন পাইয়া তারে দেখিল চেতন তারে না দেখিল হয় চেতন পাইয়া তারে না দেখিল Gracias. daughter মন্ত্রের অর্থ সহিতে তার রূপ আরে মন্ত্র জপ করিতে লাগিলা বরে ধনে সিদ্ধ কৃষ্ণ দাসের মিলিল সর্ববার্তা জানা হইল যে প্রকারে দীক্ষা হইল আরে ভজন শিকা আহায় ভজন শিক্ষা কইল নিবে দ নারীন ভজন শিখাইতে যাও তুমি কাম্য বনে শ্রী সিদ্ধ বাবার স্থানে

সর্বাবিষ্ট করিবে পুর ইহা শুনে কাম্য বনে গেলা সিদ্ধ বাবার স্থানে বনে গেলা সিদ্ধ বাবার স্থানে আরে সব

দুঃখ মনে গুনি আরে কা দিতে চলি আইলা

শ্রী রাধা কুণ্ডেতে গিয়া গলে শিলা বাদিয়া রাধা কুণ্ডেতে আরে রাত্রে ঝাপ দিল কুণ্ড জলে যদি নাহি হবে এই দেখে কিবা কাজে দিল কুণ্ড জলে রাতে দিল কুণ্ড জলে আরে কেহ জলের ভিতর শিলা খুলে দিল তারা পত্র দিলে শীতাল পত্র খারি যেন পদ্ম রাগমণি শীতাল পত্র খারি যেন পদ্ম রাগমণি হয় গুরু প্রণালী লেখনি আছিল গুরু প্রণালী লেখনি আরে কি বাসে কর পঙ্ক্তি যেন মুখ তার পাতি যেন হাতে দিয়া তীরে উঠাইল হাতে আহা তাহা লইয়া হর্ষ মনে আইলেন গোবর্ধনে লইয়া হর্ষ আর সিদ্ধ বাবা স্থানে দেখায় ইল আরে সিদ্ধ বাবা তাহা দেখিয়া প্রেমা বেশে আলিঙ্গিয়া

রাখিতে বলিল আরতি গয়তে আনন্দেতে সিদ্ধ বাবার চরণেতে আত্মসমর্পণ তারে কইল সিদ্ধ বাবা কৃপা করি ভেগ সংস্কার করি বাবা কৃপা করি সংস্কার করি আরে মধুসূদন নাম দাস দিল মধুসূদন দাস নাম দিল গুরু প্রণালী অনুসারে উপাসনা বলি তারে কুণ্ড তীরে ভজন রহিল তীরে ভজন রহিল আজ্ঞা লইয়া গোবর্ধনেতে আসিয়া কৃপা গোবর্ধন সিদ্ধ বাবা সঙ্গেতে মিলিল আরে সিদ্ধ বাবা দেখি তারে অতি প্রেমানন্দ ভরে আলিঙ্গন তাহারে করিল আলিঙ্গন তাহারে করিল আহায় আদেশ লইয়া রাধা কুণ্ড তীরে গিয়া আরে প্রেমানন্দে বিভোর হইল সংসার বিষয় রসে ভুলি রইল হরিদাসে সংসার করুণার মিলিল করুণার মিলিল রাধা কুণ্ড বাসী জয় মধুসূদন দাস রাধা কুণ্ডে বসি আহা প্রাণেশ্বরী বলি কাঁদে দিবানি আহা প্রাণেশ্বরী বলি কাঁদে দিবানিসি রহিতে নারী কন্দন শুনি প্যারি রহিতে না গিলা পরীক্ষা না দিবে কোন জনে বস্তু সদয় রাখিবে গোপনে পাইয়া সিংহ যায় সূর্য কুণ্ড তীরে পাইয়া তিহ যায় সূর্য কুণ্ড তীরে

তোমার শ্রবণে সে করুণাময়ী শুনি তাহার রোদ সে করুণাময়ী শুনি তাহার রোদ আসি করুণায় কইল স্বপ্নে আসি করুণায় কইল

প্রকৃত মধুরী আদেশে সুদৃঢ় মানিল কৃপাময় আদেশ বাণী শুনি শিলা পুজিল লাগিল আনি শিলা পুজিতে লাগিল আমি কৃপাময় অনেক কিতাব পাইতে পারে বিশ্ব ভানু কৃপা না হইলে অনেক না হইলে অনেকিতা পাইতে পারে আদেশ বাণী মানিল সকলে আদেশ সুদৃঢ় মানিল হইতে শিলা আনি পুজিতে লাগিল হইতে শিলা আনি পুজিতে লাগিল ফাল্গুন শুক্র নবমীতে স্মরে হরি লীলা আবেশের ভোরে তাহা বাহিরে প্রকাশিলা আবেশের ভোরে তাহা বাহিরে প্রকাশিলা একদিন সিংহ স্বামীর বিরহেতে একদিন ইতিহ স্বামী নিরবিরহেতে

হইতে জানিল বালিকা হইয়া রুটি লইয়া আইল বালিকা হইয়া তিহ রুটি লইয়া আইল চাতুরি করি তারে খাওয়াইল সিদ্ধ বাবা তল্লাশ করি মনে বিচারিল নহে পিয়াজির ছদ্মবেশ আইল আইল একদিন বাবাজি আসিল একদিন বাবাজি আসিল নিবে দিল সযতনে যোগ বুঝাতে লাগিল সযতনে যোগ পীঠ বুঝাইতে লাগিল তাহাতে

পেতে এ অদ্রা অতিথি বালায় যায় রে অগ্রায়ণ রে শুক্লা অষ্টমী বোঝায় রে তিথি বালায় যায় রে অগ্রায় স্বামিনী নিত্য সেবা বসে বরসে সিদ্ধ দেখে গেলেন চলে সিদ্ধ দেহে চলেন গেলে আরে সিদ্ধ দেহে চলেন গেলে সিদ্ধ দেখে ও প্রবেশিল স্বামিনীর সেবা অতে বাইরে ও সিদ্ধ প্রবে ও স্বামী সেবা অতে বলে তাহার রবি বিরহে সবে আরে ব্যাকুলিতা

ওই উদয় হলে ও কোন আমাদের হৃদয় আকাশ কোন গ গলে উদয় এসেছে তোমার করুণার দারে ওই এসেছে তোমার তোমার করুণা কোনা

এসেছি বিরহে সবে ব্যাকুলিত ভেল বিরহে সবে দিন হরি দাস দুঃখে পাতর হইল রাধে জয় রাধে এখন পরিক্রমা হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন সবাই সাথে থাকবেন জয় রাধে আসনগুলা এটা আবার কি বলে হ্যাঁ? চলেন চলো চলো চলো